জাতিকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য সে এবাদত গুলোর মধ্যে মৌলিক কিছু এবাদত আছে যেগুলোর উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে এরকম একটা এবাদত নিয়ে আমরা আলোচনা করছিলাম যেটাকে বলা হয় হজ গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম মক্কা শরীফের খানায় কাবা এবং এর কিছু ইতিহাস এবং এর সাথে হজরত ইব্রাহিম আলাইসালামের ভূমিকা নিয়ে হজের মৌসুম এলে প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন দিক থেকে মক্কার উদ্দেশ্যে মানুষেরা হজ করতে যায় ইব্রাহিম আলাইসালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন অনেকগুলো দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিনকে তিনি বললেন যে রব্বুল আলমিন আমি তোমার নির্দেশ মতো ঘর নির্মাণ করেছি কিন্তু এখানে আবাদত করবে কারা আল্লাহ তারা বলছেন মানুষের মধ্যে তুমি হজের এলান করে দাও আদান দাও আদান শব্দের অর্থ হচ্ছে এলান ঘোষণা করে দাও তুমি মানুষের মধ্যে হজের এলান করে দাও ঘোষণা করে দাও তোমার কাছে মানুষের আসবে চতুর্দিক থেকে আর রাস্তাঘাট বিভিন্ন প্রশস্ত সংকীর্ণ সবল দুর্বল উঠে চড়ে মানুষেরা চতুর্দিক থেকে এখানে হজ করতে আসবে হজের উদ্দেশ্যে রওনা হওয়া আজকে আমরা এখান থেকে আলোচনা করব মানুষ বিভিন্ন পাপ করে আমরা এই কথা আগেও আলোচনা করেছি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো উপাদান রেখেছেন এখানে তা সবই রেখেছেন মানুষের মধ্যে আগুন আছে পানি আছে মাটি বাতাস সবই আছে আর এই প্রত্যেকটা জিনিসের এক একটা রোগ আছে বিস্তারিত আলোচনা পিছনে আমরা করেছি আগুনের বৈশিষ্ট্য অহংকার যখনই কোথাও আগুন জ্বালানো হয় আগুন কেবল উপরে উঠে জিন জাতি যেহেতু আগুনের তৈরি এবং শয়তানও ছিল জিন কানা মিনাল জিন্নে ফাসাফাত আন আমরি রব্বিহি শয়তান কোন ফেরেশতা ছিল না এটা মানুষের ভুল ধারণা কোরআনের স্পষ্ট আয়াত আছে গান আমিনাল জিন্নে শয়তান কি ছিল জিনদের একজন ছিল জিন আবার কোরআনে বলা হয়েছে ওয়াকানা আমিনাল কাফিরিন আবা ওয়াস্তাকবার ওয়াকানা আমিনাল কাফিরিন সে অহংকার করেছে এবং সে মূলত কাফেরদেরই একজন ছিল তাহলে শয়তান আগের থেকেই কাফের ছিল এই জন্য শয়তান কোন ফেরেস্তা না বলে তাহলে আল্লাহ তারা হুকুম করলেন ফেরেস্তাদেরকে চিন্তা করার জন্য শয়তান তো এর অন্তর্ভুক্ত ছিল না না ওর সঙ্গে যেহেতু ছিল এই জন্য আবার আদেশের অন্তর্ভুক্ত ছিল যাই হোক চিন্তা করলো না কারণ ছিল কি সে নিজের সপক্ষে চুক্তি তুলে ধরেছে আলা আনা মিনহু خلقتني من نار وخلقته من طين ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন তোমাকে আমি হুকুম করেছি আদমকে চেষ্টা করার জন্য আমি যখন তোমাকে হুকুম করেছি চেষ্টা করার জন্য তোমাকে কে বাধা দিল চেষ্টা করার থেকে কে তোমাকে অধিকার দিল বলো তোমার এত ক্ষমতা থেকে এলো প্রথম যুক্তিবাদী ইবলিস আনা খায়রুম মিনহু সে বলল আমি আদমের চেয়ে ভালো কারণ কি আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের গতি উঠে মাটির গতি নিম্নে সুতরাং যুক্তির কথা হচ্ছে আগুন উপরে থাকবে মানে আগুনকে চেষ্টা করা হবে মাটি নিচে থাকবে মাটি চেষ্টা করবে এই অহংকার সে কেন করলো আগুনের স্বভাব তার মধ্যে কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসার জন্য ঔষধ দিলেন সালাত সালাতের মাধ্যমে মানুষ হাত বেঁধে অপরাধীর মতো দাঁড়ায় এরপরে রুকু করে চেষ্টা করে চেষ্টার মাধ্যমে সে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং প্রমাণ করে আমি মাটির তৈরি মাটিতে ফিরে যেতে হবে মেটা তো আপনি হস্তি কো अगर कुछ मरतबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है তুমি নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও সালাতের মাধ্যমে নিজেকে যদি মাটির সঙ্গে মিলিয়ে দিতে পারো এবং তুমি প্রমাণ করতে পারো আমার কোনো অহংকার নেই আমি তো আল্লাহর একজন গোলাম আল্লাহর বান্দা তাহলে তোমার দ্বারা দুনিয়া এবং আখেরাতে সব কিছু উপকৃত হবে তুমি লাভবান হবে সালাদ একটা ঔষধ হলো আর একটা রোগ হচ্ছে মাটি মানুষের মধ্যে উপাদান আছে মাটি মাটির একটা বিশাল অংশ মানুষের মধ্যে আছে মানুষেরও মাটিরও একটা খারাপ স্বভাব আছে মাটির রোগ হলো যখন কোনো বস্তু সে উপরে পায় আস্তে আস্তে লুকায় কুক্ষিগত করে ভিতরে নিয়ে যায় এই জন্য মানুষের মধ্যেও মাটি আছে মানুষও যখন যেটা পায় লুকিয়ে ফেলে এবং যত সম্পদ অর্জন করে আরো চেষ্টা করে কেমনে অর্জন করা যায় আজ পর্যন্ত কেউ কি দেখেছেন যে যত হাজার কোটি টাকার মালিক হোক সে বলে যে আমার আর দরকার নাই আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের সাথ করেছেন ইয়াকুল ইবনু আদম মালি মালি ইয়াকুল ইবনু আদম মালি মালি বনি আদম বলে আমার মাল আমার মাল আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার আমার সব আমার وهلك يا ابن آدم إلا ما أكلت فأفنيت অবনী আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস তোমার তো একমাত্র ওই জিনিসটা তুমি এক মুখ দিয়ে খেয়েছো আর এক মুখ দিয়ে বের করে দিয়েছো এটা তোমার আর যা তুমি পরিধান করেছ কাপড় যুগর পুরাতন করে নষ্ট করেছ এগুলো তোমার এবং যা তুমি সৎকা করে আল্লাহর রাহে জমা করেছ আল্লাহর কাছে জমা করেছ কালের জন্য এগুলো তোমার এছাড়া যত কিছু সবগুলোর মালিকানা মৃত্যু করে কার আগে আলোচনা করেছিলাম না যে মৃত্যুর পরে অরিসরা মালিক হয়ে যায় অরিসদেরকে সম্পত্তি ভাগ না দিয়ে বাবার নামে খাওয়ন দিল একটা কার টাকা খাওয়ন দিল এটা মাটির বৈশিষ্ট্য কৃপণতা মানুষের মধ্যেও মাটি আছে এজন্য মাটির কারণে মানুষ কৃপণ হয় এটারও একটা ঔষধ আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন সেই ঔষধটা কি আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর থেকে খরচ করো ব্যয় করো আমি প্রায় বলে থাকি বাচ্চাদেরকে বাবা বাজার থেকে চকলেট কিনে এনে বাচ্চার হাতে দেয় দিয়ে আবার বলে আব্বুকে একটা দেও দেখে যে চকলেটের মোহাম্মত বেশি না আব্বুর মোহাম্মত বেশি আল্লাহ রাব্বুল আলামিনও এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য হুকুম করেছেন জাকাত দাও খরচ কর ব্যয় করো এক জায়গায় বলছেন হাসানা কে আছে এমন যে আল্লাহকে ঋণ দিবে কর্জে হাসানা দিবে কাফেররা শুনে কয় যে আল্লাহ তারা ফকির হয়ে গেছে এখন ভিক্ষা করে আল্লাহ তারা ঋণ চায় মান হাসানা কে আছে এমন যে আল্লাহকে গর্বে হাসানা দিবে ঋণ দিবে কুফাররা বলতে আরম্ভ করলো আল্লাহ গরিব হয়ে গেছে ঋণ চাই আল্লাহ তারা উত্তর দিলেন বলিয়া ইউহান্নাস আন্তুমুল ফুকারাউ হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ তোমাদের সব আল্লাহর দরবারের ফকির তোমাদের আমির ফকির গরিব ফকির রাজা ফকির প্রজা ফকির বীর ফকির মুরিদ ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির আইহান্নাস খাজা বাবা ফকির গাজা বাবা ফকির ল্যাংটা বাবা ফকির মাজারোলা ফকির বাজারওয়ালা ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির ইয়াইহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ তোমরা সব আল্লাহ দরবারের ফকির আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ একমাত্র ধনী হচ্ছেন কে আমাদের আল্লাহ তালা ঋণ চাই কি জন্য পরীক্ষা করার জন্য মানুষের এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য একজন মমিন সে কৃপণ হবে না কৃপণতা এবং ইমান একসাথে জমা হতেই পারে না আর একটা রোগের চিকিৎসা হলো এভাবে মানুষের মধ্যে আছে পানি পানির অবস্থা হচ্ছে পানি সমতল জায়গা ছাড়লে সে আরো জায়গা দখল করে লোভ আল হেরসু লোভ লালসা এটা পানির স্বভাব মানুষের মধ্যেও পানি আছে মানুষ সেজন্য যত সম্পদ অর্জন করে আরো কিভাবে আর একটা দখল করা যাবে সেই চেষ্টা করে একজনে দশতলার মালিক তার পাশেই আছে চুপড়িওয়ালা সব সময় চেষ্টা করে কোন সময় চুপড়িওয়ালা ঠেকবে আর বলবে আসো দলিল নিয়ে আসো তোমাকে টাকা ধার দেবো আস্তে আস্তে কব্জা করার জন্য চেষ্টা করে আর হেজ ওয়াত্তামা পানির স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসার জন্য আবার ঔষধ দান করেছেন তোমরা রোজা রাখো সিয়াম কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের প্রতি রমজানের রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছে সিয়ামের মাধ্যমে তোমার সামনে খাবার থাকবে সুন্দর ঘেরান আসছে খাবার লোভ সামলাতে পারা যাচ্ছে না সুন্দরী স্ত্রী আছে উত্তম পানীয় আছে সবকিছু তোমার সামনে থাকবে কোনো লোকজন নাই কেউ দেখবেও না তারপরেও তুমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বিরত থাকছো লোভকে সামলাবার অভ্যাস করছো ইসলামের মাধ্যমে লোভ রোগের চিকিৎসা আল্লাহ তালা করলেন এরকম আর একটা মৌলিক উপাদান রয়েছে বাতাস কি নাম এটার জন্য আজকের আলোচনা বাতাস দুনিয়ার যেইখানে খালি জায়গা পায় সেখানে গিয়ে দখল করে একটু খালি জায়গা পেলেই দখল করে তার মানে হচ্ছে সব জায়গায় তার নাম থাকুক সব জায়গায় তাকে প্রচার করুক সবাই তাকে বাহবা দান করুক নাম এবং প্রচার এই বিষয়টা হচ্ছে বাতাসের বৈশিষ্ট্য মানুষের মধ্যেও বাতাস আছে মানুষ সেজন্য চায় তাকে সবাই চিনুক জানুক প্রচার করুক আল্লাহ এই রোগের চিকিৎসার জন্য ঔষধ দান করেছেন হজ করার জন্য হজ নিয়ে আলোচনা হচ্ছে মানুষের নাম হয় কিসে আলাদা কোনো বৈশিষ্ট্য থাকলে বলে আল্লাহ হজের জন্য এমন সুন্দর নিয়ম করেছেন আলাদা বৈশিষ্ট্যের কোনো বিষয় নেই এটা ভিন্ন কথা যে দেশে আসতে হাদিস আবার নাম হয়ে যায় এই বিবেচনা আমি করছি না আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করছি যে হজ যখন পড়তে যায় আল্লাহ তাআলা বলছেন ভালোভাবে গোসল করে শরীরে ময়লা আগে পরিষ্কার করো যারা হাদিসাব তারা ভালো করে শুনবেন হজ করতে গেলে আগে এহরামের আগে গোসল করা উত্তম অথবা ভালোভাবে উজু করলো এবারে পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা বাহ্যিক ময়লা থেকে পরিষ্কার হলো মানুষের মনের মধ্যে গর্ব আসে দামি কাপড় পরলে পরে রং ভালো দামি কাপড় অনেক মূল্যবান কাপড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবারে কাপড়ের গৌরব তুমি ছাড়ো দুনিয়ার গৌরব তুমি ছাড়ো তোমার দাবি কাপড় গুলো ত্যাগ করতে হবে একটা সাদা কাপড় পরো আর একটা লুঙ্গি বানাও দুইটা সাদা কাপড় পরিধান করো একটা তুমি লুঙ্গি বানাবে একটা চাদর বানাবে দুনিয়ার কাপড় ছাড়ো কবরের কাপড় ধরো এই কাপড়ে কোনো পকেট নাই তুমি কোন জায়গায় টাকা ঢুকাবে এটা হাজির সাহেবদেরকে গলায় ব্যাগ করাই দেওয়া হয় যেটা বলতে রাখবো কারণ ওই কাপড়ে কবরের কাপড়ে কাফনের কাপড়ে যেরকম কোনো পকেট নাই কোনো সিলাই নাই এরকম ভাবে দুটো কাপড় তুমি পরিধান করো আমির হও গরিব হও ফকির হও সব এক পোশাকে তোমরা চলো পোশাকের দ্বারা কারো কোনো বিশেষত্ব নেই নামের কোনো বিষয় নেই এখন আর বলবেন অমুকের পোশাকটা ভালো পোশাকের গৌরব ছাড়লো দুই রাকাত নামাজ পড়লো হেরামের উদ্দেশ্যে নকল নামাজ পড়লো নকল নামাজের পরে এবারে হাজি সাহেব নিয়াত করলো আল্লাহ ইন্নি উরিদুল হজ আল্লাহ আমি হজের নিয়াত করছি নামাজ করলে তারা মেকাতের থেকে নির্দিষ্ট সীমানা আতের বাইরের থেকে ওমরার নিয়াত করে ঢুকবে ওখানে গিয়ে তারপরে যে ওমরার কাজগুলো করে আবার আট তারিখে হজের নিয়াত করবে রেহরামের কাপড় পরলো দুই রাকাত নামাজ পড়লো এরপরে তিন নাম্বার কাজ হচ্ছে নিয়াত করবে আল্লাহ আমি হজ করার জন্য নিয়াদ করলাম বা উমরা করার জন্য নিয়াদ করলাম হালি আল্লাহ তুমি আমার জন্য এটাকে সহজ করে দাও তাকাব্বাল মিন্নি আমার পক্ষ থেকে কবুল করো দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিন বললে সব তো ছাড়লা ভাষার গৌরব ছাড়ো তুমি শিক্ষিত আরেকজন অশিক্ষিত তুমি আরবি আরেকজন আজমি এবারে সবগুলো ত্যাগ করে তোমার মুখে যেই একটা ভাষা উচ্চারিত হবে তা হচ্ছে বলো লাভবাইক আল্লাহ হুম্মা তালবিয়া কি নাম এটা আপনারাও মনে মনে করেন আমি একসাথে বলে তো হইচই হয়ে যাবে যাতে আল্লাহ তালা কবুল করলে আপনিও যেতে পারেন ইনশাআল্লাহ লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আল্লাহ শারিকা লাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারিকা লাকা লাভবাইক আমি আল্লাহ তোমার কাছে হাজির তোমার হুকুম পালন করার জন্য বারবার হাজির আছি তুমি যতবার হুকুম করবে যা হুকুম করবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে লাভবাইক আল্লাহ উম্মা লাভবাইক লাভবাহিক অর্থ কি উপস্থিত আমি তোমার হুকুম পালন করার জন্য উপস্থিত রয়েছি তোমার হুকুম পালন করতে বারবার প্রস্তুত রয়েছি তুমি যা কিছু হুকুম করবে আমার চুক্তিতে ধরুক বা না ধরুক আমার পুজে আসুক বা না আসুক তোমার হুকুম বলে যদি জানতে পারি আমি পালন করার জন্য প্রস্তুত রয়েছি লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ তারা বলেন না তোমার লাভবাহিক আমি না আগে পরিচয় দাও বাহ্যিকভাবে সমস্ত ময়লা ত্যাগ করেছ কাপড়ের ময়লা ত্যাগ করেছ শরীরের ময়লা গোসল করে পরিষ্কার করেছ অন্তরের মধ্যে কোনো ময়লা আছে কিনা আগে সেটা পরিষ্কার করো তোমার মধ্যে কোনো শিরিক আছে কিনা আগে স্পষ্ট করো তোমার সঙ্গে আমার পরিচয় কি তোমার অন্তরের মধ্যে আমি ছাড়া আরো কেউ আছে কিনা আগে বলো কি মুসিবত কারণ যদি আরো কেউ থাকে আল্লাহ তারা সে এবাদত কবুল করেন না এটাই আমি প্রায় বলে থাকি মূল বিষয় এটা তোমার মনের মধ্যে যদি কোনো খাতা বাবা থাকে কোনো পীর বাবার নকশা থাকে ছবি থাকে তাহলে আমি তোমার লাভবাই গ্রহণ করতে রাজি না বলো লাভবাইকে রাত এরপরে পরিচয় দাও তোমার মনের মধ্যে কি আছে এবারে হাবিব সাহেব বলছেন লাভবাইকা লা লাগা লাকা লা শারিকা লাভ লাভবাইক তোমার কোনো শরিক নাই অংশীদার নাই লা শারিকা লাগা ফিল খল ওয়াল আমর সৃষ্টি করার ক্ষেত্রে যেমন তোমার সাথে আর কেউ শরিক নেই আমার জীবনে এবাদত করার ক্ষেত্রে তোমার সঙ্গে আর কোনো শরিক নেই সার্বভৌমত্বে শরিক নাই বিধানের ক্ষেত্রে শরিক নাই জীবনের পারিবারিক জীবনে কোনো শরিক নাই সামাজিক জীবনে কোনো শরিক নাই রাষ্ট্র জীবনে কোনো শরিক নাই ব্যাংকে কোনো শরিক নাই আদালতে কোনো শরিক নাই বঙ্গভবনে কোনো শরিক নাই সব কিছুকে ত্যাগ করে লা শারিক আল্লাহ কোন শরিক নাই অংশীদার নেই সব অর্জন করেছি লা শারিক আলাকা আরো ব্যাখ্যা দাও অনেকেই তো এই কথা বলে তারপরে আবার সার্বভৌমত্ব মানে জনগণের এবারে আরো ব্যাখ্যা দিচ্ছে ইন্নাল হামদা অন্যায় মাতা লাকা ওয়াল মুলকা যত প্রশংসা ইন্নাল হামদা সব প্রশংসা হামদ অর্থ কি সকল প্রশংসা যত ভালো কাজের বিনিময় হতে পারে সব প্রশংসা কার মানুষ যদি কোনো ভালো কাজ করে সেই প্রশংসার মালিকও কে কারণ মানুষ তাকে তৈরি করেছেন কে এই জন্য ইন্নাল আলহামদা মানে সব প্রশংসা অতীতে যত প্রশংসা হয়েছে বর্তমানে যা হচ্ছে ভবিষ্যতে কেমন পর্যন্ত যা হবে সমস্ত প্রশংসা তোমার জন্য ইন্নাল হামদা ওয়ান্নে মাতা যত নেয়ামত সব তোমার দেওয়া কার দেওয়া না কোনো খাজাওয়ার দেওয়া না কোনো ব্যক্তির দেওয়া না কোনো শাসকের দেওয়া না কোনো যাবকের দেওয়া সেরেক দুই জায়গায় হয় শাসক আর যাবক শাসক মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা আর যাদব হচ্ছে ধর্মীয় পণ্ডিতদেরকে আলেমদেরকে পীর বুজুর্গদেরকে শরিক করে শরিক করে কয় জায়গায় শাসক আর যাদব শাসক বলতে তো চিনেন শাসকদেরকে এই যে সব ক্ষমতার মালিক হয়ে যায় এখানে বলা হচ্ছে ইন্নাল হামদা ওয়ান মাতা যত প্রশংসা সব কিছু তোমার মাতা যত নিয়ামত তোমার বার্তা দেওয়ার মালিক তুমি আমার বিপদ আপদে রক্ষা করার মালিক তুমি আমার মঙ্গল দেওয়ার মালিক তুমি না কোনো খাতা বাবা ইন্নাল হামদা ওয়ান মাতা সব নিয়ামত দেওয়ার মালিক তুমি অন্যায় মাতা কাজী কেউ বলে হজ করার সময় লাভবাইকে বলে আর কয়েক হুজুরেই বাচ্চারা দিচ্ছে আমাকে হুজুরের কাছে গেছে বাচ্চা হয়ে গেছে সমস্ত নবীরা দোয়া করেছেন কার কাছে আমরা গত জবাব বিস্তারিত আলোচনা করেছি ইব্রাহিম আলাই ইসলাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহীন ও আমার রব আমাকে একটা নেক সন্তান দান করো আবেদন করেছেন কার কাছে সব নবীরা দাওয়া দোয়া করেছেন কার কাছে ইন্নাল হামদা অন্যায়মাতা সব নিয়ামত দেওয়ার মালিককে এরপরে কয় যে আরেকটা রয়েছে বিয়ে বিশরিক ক্ষমতা এইটা তো বলো নাই ক্ষমতাটার মালিককে না এইটা মুশকিল ক্ষমতার মালিক জনগণ সেই জনগণ ভোট দিয়ে ক্ষমতা দেয় সাংসদদেরকে এবারে সেই ক্ষমতা নিয়ে তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে আল্লাহর আইন পর্যন্ত পরিবর্তন করতে দ্বিধা করে না আল্লাহ বলেন যে আগে দেখো তোমার মধ্যে এমন শিরিক আছে কিনা ক্ষমতার ব্যাপারে তোমার বক্তব্য কি এবারে আবার হাজির সাহেব বলছেন ইন্নাল হামদা ওয়ান্নেমাতা লাকা ওয়াল মুলকা মূল অর্থ কি মুলক মানে ক্ষমতা মুলক মানে কি ক্ষমতা রাজত্ব ক্ষমতা ইন্নাল হামদা ওয়ান্নেমাতা লাকা ওয়াল মুলকা ক্ষমতার মালিক তুমি কোরআনুল কারিমের সুরায় মূল প্রাণ একটা সুরা আছে না সূরায় মুলক আজকে সকালে ফজিলত আলোচনা করেছি تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير সূরাই শুরু হয়েছে আয়াত দিয়ে تبارك الذي বিয়াদিহি আল মুলকু বিয়াদিহি যার হাতে আল মুলকু সমস্ত ক্ষমতা যে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা সেই আল্লাহর প্রশংসা করছি সূরা ইমরানের নম্বর আয়াত আরো স্পষ্ট করা হয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা বলো হে মমিন এই নবী আপনি বলুন মমিনদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার উৎসকে ইসলামিক ফাউন্ডেশন থেকে মারগুল করে আমার তর্জমা করেছে এই তর্জমাই লিখেছে সমস্ত ক্ষমতার উৎস তুমি আরো ব্যাখ্যা দেওয়া হচ্ছে তো দিল মূল কেমন সাউ তুমি যাকে ইচ্ছা করো তাকে ক্ষমতা দান করো তু অতি তুমি দান করো আল মূল কেমানি ক্ষমতা মানতা সাউ তুমি যাকে চাও এবং তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা দেওয়ার মালিককে আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো আর যাকে ইচ্ছা অপমান করো ইজ্জত দেওয়ার মালিককে অপমান করার মালিককে এবারে আদিশা পরিষ্কার করে দিল ইন্নাল হামদা ন্যায় মাতা লাকা মুলকা সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমার আমার মুখ তোমার হাত তোমার সন্তান তোমার যত সম্পদ আছে সব তোমার দেওয়া ইন্নাল ন্যায় ন্যায়মাতাল্লাহ কেওয়াল মূল ক্ষমতাও সব তোমার আমার যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার হাতে এইরকম যখন সে ব্যাখ্যা দিল এবারে আর কোনো দিক রইল না যাদকের শিরিক নাই শাসকের শিরিক নাই দুনিয়ার সমস্ত শিরিক গুলো ত্যাগ করলো পোশাকের গৌরব ত্যাগ করলো ভাষার গৌরব ত্যাগ করলো এখন শুধুমাত্র একটাই দিকে লাভবাহিক আল্লাহ উম্মা লাভবাহিক লাভবাহিক লা শারিকা লাকা লাভবাহিক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা আপনারা এমন মুখস্থ করবে খালি হজ করতে গেলে মুখস্থ করা লাগবে এটা ভালো একটা জিকির এজন্য এমনে পড়লেও সব আছে এমনে পড়লেও সব আছে খালি হজ করতে গেলে তখন তারাস করে হুজুর ওই যে একটা কি যেন পড়ে ওইটা একটু লিখে দেয় কি যেন একটা পড়ে এটা কেন হবে মুসলমান এগুলো মুখস্থ রাখবে প্রত্যেকটা মানে মুখস্থ থাকতে হবে তালবিয়া ইন্নাল হামদা মুলকা লা আবার বলছে লা তোমার কোন শরিক নাই কোন অংশীদার নাই মনের ভিতরে নাই আমার কাজের মধ্যে নাই এবাদতের মধ্যে নাই দুনিয়ার কোন ক্ষেত্রে আমার মধ্যে তুমি ছাড়া আর কোন শরিক নাই এবারে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালা জানেন যে তার মধ্যে আর কোনো শিখ নাই তার থেকে এই ঘোষণা চলে আসতে এবার বলেন তাহলে চলো রওনা হও এহরামের কাজ শেষ হয়ে গেল কয়টা কাজ করলো বলছেন উজু গোসল করলো বার্ষিক ময়লা পরিষ্কার করলো তারপরে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহকে চিন্তা করলো এরপরে নিজিয়াত করলো কি করলো নিয়াত পড়ার জিনিস না নামাজের মধ্যে না হজের মধ্যে কোনো পড়ার জিনিস না নিয়াত মানে হচ্ছে এরা মনের সংকল্প মনের ইচ্ছা কাজে কেউ পড়লে পড়তো কিন্তু রোশন করে ছোটবেলায় নামাজটা মুখস্থ করেছি না কোন হাদিসে পাবেন নামাজ দোয়া কোরআনে আছে এই যে নামাজ দোয়া মুখস্থ করে যে সময় নষ্ট করেছি আমরা এই সময়টা একটা সুরা মুখস্থ করলে অনেক ফায়দা হবে নেইয়াত মানে হচ্ছে মনের সংকল্প আমি এখন কোন নামাজ পড়ছি এটা মনে রাখা একটা লোক রমজান মাসে ডাক্তার বলেছে না খেয়ে থাকার জন্য সেজন্য ভোর রাত্রে ওষুধ খেয়ে সূর্য ডুবার পরে আবার ভাত খাইল রোজা হবে আর নিয়ত করলে আমি আল্লাহর হুকুম পালনের জন্য রোজা রাখছি তাহলে রোজা হবে এর নাম নিয়ত মনে মনে এই সংকল্প পালন আমি এবাদত করার জন্য একটা লোক ব্যায়াম করার জন্য নামাজ পড়তে আসলো ব্যায়াম করে রুকুতে যায় চেষ্টা করে এবং ঠিক মতোই করে নামাজ হবে তার চার রেখাতি বললো জুমার নামাজ দুই রেখাতি করলো কিন্তু উদ্দেশ্য তার ব্যায়াম করে নামাজ হবে তাহলে এখানে ভালো করে বুঝতে হবে নিয়ত হচ্ছে তামিজুল এবাদাতি আন আদা অভ্যাসজনিত অথবা অন্য কোনো কারণে যে কাজগুলো করা হয় সেইগুলোর থেকে আলাদা করার জন্য যে মনের সংকল্প তার নাম হচ্ছে কি নিয়াত আমি ব্যায়াম করার জন্য না বা ডাক্তার নিষেধ করেছেন খাওয়া দাওয়া থেকে সেজন্য না বরং আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ এবাদত করার জন্য আমি এই কাজটা করছি মনের মধ্যে এই সংকল্প থাকার নাম হচ্ছে কি এভাবে নিযাদ করলাম ইয়াহত করা নিয়াদ করলাম ওমরা করা নিয়াত করলাম তারপরে তাল বিয়া পাঠ করলো কি পাঠ করলে এটা এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তার বলেন আসো তোমার জন্য আমার দরজা খোলা আছে আসো আমি তোমাকে স্বাগত জানাচ্ছি এবারে হাজি সাহেব দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে রওনা হচ্ছে মুফাসের হও তোমার গায়ে সাদা কাপড় মুহাদ্দিস হও সাদা কাপড় উকিল সাহেব হও সাদা কাপড় জজ সাহেব হও সাদা কাপড় তুমি দুনিয়ার যে স্তরে লোক হও না কেন প্রধানমন্ত্রী হও সাদা কাপড় তোমার যেই স্তর হোক না কেন তোমার আর কোন পোশাকের গৌরব থাকবে না যত বড় হলি হও তোমার একই পোশাক তুমি নবী হও রসুল হও ফারুকে আজম হও সিদ্দিক আকবর হও তোমার জন্য পোশাকের গৌরব ছাড়তে হবে আদি সাহেব রওয়ানা হতে হতে চলে গেল দুনিয়ার বিভিন্ন প্রাণের প্রান্ত থেকে আল্লাহর ঘরের দিকে রওয়ানা হচ্ছে আর বারবার সে পাঠ করছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক এটা পড়তেই থাকবে নেব বসে জেদ্দায় নেমে মক্কায় পৌঁছে তবে আজ পর্যন্ত পড়তেই থাকবে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা এরকম বলতে বলতে আপনি মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন এবারে খানা একাবার একেবারে কাছাকাছি চলে গেছেন খানায় একাবার দেখা মাত্র হাদিস শরীফ থেকে দেখা যায় যে কাবা শরীফ দেখা মাত্র জীবনের প্রথম যখন দেখবে মনের ভিতরে আবেগ থাকে শুধু আল্লাহর জন্য যেভাবে বললাম এভাবে যদি খারাপ ভাবে যে আল্লাহর জন্য ওখানে চায় তার মনের মধ্যে আর কিচ্ছু না থাকে এরপরে কাবা শরীফ দেখা মাত্র প্রথম যে দোয়া করে আল্লাহ তারা তার দোয়া কবুল করে নেন তবে শর্ত হচ্ছে সেই দোয়াগুলো সম্পর্ক ছিন্ন করে এমন দোয়া না হতে হবে জুলুমের কোনো দোয়া না হতে হবে যে দোয়া আল্লাহর কাছে করা যায় এই দোয়া যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তালা কবুল করে নেন এইভাবে কাবা পর্যন্ত আপনি পৌঁছে গেলেন এবারে কাবার নজর পড়ল কাবার গিলাফে অনেক সুন্দর সুন্দর কোরআনের আয়াত লেখা আছে আমার এটা তখন মনে হচ্ছে এরকম যেমন চতুর্দিক থেকে মানুষেরা গড়াগড়ি করে যেভাবে পারে অসহায় গরিব দুর্বল ল্যাংরা আতুর বুড়ো যুবক বাচ্চা শিশু সব রকমের লোকেরা আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে পৌঁছল এখন যেহেতু তার মনের মধ্যে আর কোনো শরিক নাই কোনো অংশীদার নেই আল্লাহ তারা বলছেন কাবার গিলা বায়াত লেখা আছে মনে হচ্ছে গিলাফে কাবার থেকে এলান হচ্ছে অকাল রব্বুকুম দুউনি وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم তোমাদের রব ঘোষণা করছেন রব তোমার রব আল্লাহ বলেন না এখানে বা তোমাদের অন্য কেউ বলছেন তাও বলা হচ্ছে না রব বলছেন কারণ রব মানে যে সৃষ্টির সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত সব কিছু যিনি ব্যবস্থা করেছেন তার নাম কি আপু যেমন ছেলেকে থাপ্পড় মেরেছে বা অন্যায় ছেলে অন্যায় করেছে অন্যায় করেছে আপু ডাকছে কিন্তু দূরের থেকে সন্তান ভয় পাচ্ছে নাকি পিটি দেয় মার দেয় কিনা এক কদম সামনে আসে আবার দৌড় দেয় ঠিক সারা জীবন গুণা করে পাপ করে তুমি অন্যায় করেছ দুলুম করেছ সব তবা করে আমার দরবারে হাজির হয়েছ আমি তোমাদের কোন রাগান্বিত রব নই আমি কোন গুসায় ভরা রব নই আমি শাস্তি দেওয়ার রব নই আমাকে ডাক দাও ও দৌড়নি আমাকে ডাক দাও আস্তাজিবিল্লাকুম আমি তোমার ডাকে সারা দিনে কোনো ভাই আমার তো আছে আল্লাহ আকবার কি আল্লাহর বান্দা আমরা আসি আল্লাহকে আমরা চিনতে পারছি না কোরআনে পরিষ্কার করে গিয়েছেন আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দিব আমি তোমার ডাক দিতে দেরি হবে আমার ডাকে সারা দিতে কোনো দেরি হবে না আপনাকে যদি আমার পান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় আছি আমি তো বান্দার কাছে আছি বান্দা যখন আমাকে ডাক দিল সঙ্গে সঙ্গে তার ডাকে সারা দিব উজিব আমি জবাব দেই দাওয়াতার দাই কোন আহ্বানকারী কোন দোয়াকারী যখন দোয়া করে ডাক আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সারা দেই না কোনো ভয় মাধ্যম আছে উজিব কোরআন উজিব আসতে দেরি হবে আমার তাকে সারা দিতে দেরি হবে না আমার এলেন আমার জ্ঞান তোমার সঙ্গে আছে তোমার অন্তরে কি আছে মুখ থেকে কি বের হচ্ছে আমি সব কিছু জানি তুমি আমাকে ডাক দাও এইভাবে যখন কাবার সামনে গিয়ে হাজির হলো এবারে হাজারে আসোয়াদ পাথর বরাবর গিয়ে দাঁড়িয়ে গেছে হাজারে আসোয়াদ পাথরের থেকে পথ শুরু করতে হবে নিয়ম হলো প্রথমে পারলে গিয়ে চুমো দেওয়া পাথরকে আল্লাহ পাথর চুমো দেওয়া এই পাথর নিয়েও বিষয় আছে আল্লাহ নবী ইউনিভার্সিটির ছাত্র কি যোগ্যতা সম্পন্ন ছাত্র যেমন নবী তেমন ছাত্র আল্লাহ নবী চুমু দিয়েছেন পাথর আবু বকর চুমু দিলেন সাহাবাহিক রাম চুমু দিয়েছেন হঠাৎ আনহু পাথর চুমু দিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন জনসমক্ষে তিনি দাঁড়িয়ে গেলেন মানুষদেরকে সামনে রাখলেন পাথরকে সামনে রাখলেন তিনি হিসেবে হাদিস তিনি ঘোষণা দিলেন ইন্নি আলামু আন্নাকা হাজার ইয়া হাজার এ পাথর ইন্নি আলামু আন্নাকা হাজার আমি জানি তুমি একটা পাথর বই কিছুই নও তুমি একটা পাথর তুমি কারো উপকার করতে পারো না ক্ষতি করতে পারো না কারো উপকার করতে পারো না ক্ষতিও করতে পারো না এই বিশ্বাস আমার চূড়ান্ত আছে তার মানে হচ্ছে সাহাবা রামদের মনের ভিতরে কোনো শিরিক ঢুকে নাই আস্তে আস্তে তার মনে ঢুকলো এই পাথরকে কেন্দ্র করে আবার শিরিকের জন্ম হতে পারে মানুষ মুসলিম জাতি হয়তো পাথরে পূজা করা শুরু করবে পাথরে চেষ্টা করবে সেবন করার জন্য মনে করবে পাথরের কোনো ক্ষমতা আছে এটা মুসলিম জাতি যেহেতু আগেই অবা করেছে লাশ আর এটা লাকা সব শরীর থেকে মুক্ত প্রবাল পাথর অমুক পাথর কোন পাথর কোন পাথর ক্ষমতা নাই আমাদের কাছে আছে না পাথরের ক্ষমতা পাথরে ভাগ্য পরিবর্তন করে দিবে কয়টা পাথর লাগায় এ জাতীয় এক দলের ভণ্ড পীর আছে পাথর ব্যবসা করে প্লাস্টিকের পাথর তৈরি করে এটা প্রভাব পাথর উৎপাদন বেলা প্রভাব পাথরের দাম জানো স্বর্ণের চেয়ে তিন গুণ দাম প্রমাণ করেন এরা রাস্তায় এক টাকা দুই টাকা পাথর বিক্রি করে যাই হোক এগুলো ঔষধ খায় মানুষে পাথর খায় করবাল পাথর মার্বাল মারজান লুলু আরব এগুলো পাওয়া যায় স্বর্ণের দোকানে পাথরের দাম স্বর্ণের দামের চেয়ে কয়েক গুণ বেশি দাম এগুলো আর এখানে রাস্তায় মাসালা টিয়ে বা টিওলার কাছে পাওয়া যায় পাঁচ টাকায় পাথর পাওয়া যায় করবাল পাথর এই ভণ্ডামিগুলো করছে আর আকিদা নষ্ট করছে মুসলমানদের পাথরে ভাগ্য বদলাইয়ে দেয় ভাগ্য পরিবর্তন করে দেয় অমর আল্লাহ নবীর শিষ্য আল্লাহ নবী ইউনিভার্সিটির ছাত্র তিনি এই উম্মতের অবনতি লক্ষ্য করলেন শুধু এখানেই নয় আপনার আশ্চর্য হবে আল্লাহ নবী সালাম যে হোদাই বিয়ার সন্ধির সময় যে গাছের তলে বসেছিলেন যেই গাছের তলে বসে বায়াত হয়েছিল عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ তালা মমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন যখন তারা বয়াত করেছিল নবীর কাছে গাছের নিচে বসে সেই বয়াত ছিল কিছু বয়াত জানেন কোন পীর মুরিদের বয়াত ছিল আমাদের দেশে এই আয়াতগুলো করে মুরিদ বানায় অথচ বয়াত ছিল কিসে আল্লাহর নবী উমরা করতে মক্কার থেকে মদিনার থেকে মক্কার রাস্তা আসলেন হোদা এরিয়া নামক জায়গায় প্রাপ্ত হলেন মক্কার লোকেরা ঢুকতে দিবে না আল্লাহ নবী সালাম ওসমানকে পাঠালেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি না আমরা করতে এসেছি আমরা হেরাম করা আমরা কোরবানির জানোয়ার সাথে এনেছি আমরা যুদ্ধ তোমরা বুঝাও দিয়ে কিন্তু মক্কার লোকেরা ওসমানকে কৌশলে আটকে দিল এবং খবর ছড়িয়ে দিল মা ওসমানকে হত্যা করা হয়েছে এটা একটা পরীক্ষা ছিল তাদের দেখি কি প্রতিক্রিয়া হয় বছর পত্রিকা না হলে এবারে শেষ করে দাও আল্লাহ নবীর কানে যখন খবর পৌঁছল ওসমানকে বন্দি করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে মুখ থেকে বেরিয়ে গেলেন জোরে চিৎকার মানিয়া সবার সাজারা হে গাছের তলে অবস্থানকারী সাহাবারা বেরিয়ে আসো ওসমানকে হত্যা করা হয়েছে ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ দিয়ে মতটাকে বিজয় না করবো অথবা সকলে শহীদ পাবো একটা প্রাণীয় মদিনায় ফিরে যাওয়া লাগবে কিনা চোদ্দশো হাত দাঁড়িয়ে গেল একের পর এক বয়া বলছে কিসের বয়া তিনি মরিদের বয়া একজন মমিনকে হত্যা করা হয়েছে অথবা বন্দি করা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী নিজের চাল উৎসর্গ করছে চোদ্দশো সাহাবাই গ্রাম উৎসর্গ করছেন এরপরে কুফফারদের মক্কায় খবর পৌঁছে গেল এরা তোমাদেরকে ছাড়বে না এই পরে নরম সুর নিয়ে আসবে না ওসমান আমরা হত্যা করি নাই আজকে হাজার উসমান গুয়ান্তানামুবে নামক কারাগারে এটাকে আবু গরিব কারাগারে নির্যাতন করা হচ্ছে উলাঙ্গ করে পিরামিড তৈরি করা হচ্ছে মুসলমানদের মুখ ছাত্র করা হচ্ছে হাজার উৎপন্ন হত্যা করা হচ্ছে তার জন্য কোনো প্রয়াস নেই খানকায় খানকায় দরবার দরবারে নকল বয়াতের খান হচ্ছে এই সমস্ত ভণ্ডামি বই এতদিন পর্যন্ত আমাদের সমাজকে উত্থান হবে অতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে খেলাফত কায়ে হতে পারে না নকল খেলাফত ধ্বংস করে আসল খেলাফত কায়েম খেলাফত পাইয়া এটা কোনো ব্যক্তিগত বিষয় পারিবারিক বিষয় আল্লাহ বায়াত নিয়েছিলেন ঠিক সে বায়াত ছিল কিসের বায়াত এটা বুঝতে হবে মুসলমানদেরকে বলতেছিলাম যে বিষয়টা আসলে এই গাছের নিচে বসে বায়াত হলো আল্লাহ তারা খুশি হলেন আয়াত নাজির হয়ে গেল লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন আপনার হাতে বয়াত করছিল গাছের নিচে বসে এই গাছ কোরআনে আলোচনা আসবে এই গাছের নিচে আল্লাহ নবী তিন দিন পর্যন্ত অবস্থান করেছেন এই গাছের কথা কোরআনে এসেছে এই গাছের নিচে বসে বয়াতের ভোয়ান হয়েছে নিশ্চয়ই অনেক ভালো গাছ বরকতবাই গাছ অমর এনে আল্লাহ তারা আনুর যুগে শুরু করলো এবাদত করতে শুরু করলো ওসমান রাজি আল্লাহ তালানু কয়েকজন সাহাবিকে হুকুম দিলেন যাও এই গাছটা কেটে ফেলো এবং গোড়ার থেকে শিকড় সহ মূল সহ উপড়ে ফেলো সাহাবা বলে যে কি বলছেন আপনি এই গাছের নিচে আল্লাহ নবী তিন দিন বসেছেন এই গাছের নিচে বসে বায়াতের বন হয়েছে এই গাছের কথা কোরআন এসেছে আর আপনি বলছেন উপরে ফেলার জন্য হা হ্যাঁ, হা হ্যাঁ, উপরে ফেলে দাও যেন এটা কেউ জানতেও না পারে কোন জায়গায় ছিল এমন ওই নিশ্চিন্ত করে দাও কারণ আজকে ওইখানে গিয়ে কিছু লোক এবাদত করতে শুরু করেছে কালকে ওই গাছের পূজা শুরু হবে গোড়াতে উপরে ফেলে দাও উপরে ফেলে দেওয়া হলো কি এক সুন্দর ইসলাম আর আজকে সেই নবীর উন্মতেরা কবরের মাজারের পাশে গিয়ে দেখে গাছে সুতা বেঁধে লাভ করে ফেলায় মাছ বদকায় গিয়েও সুতা বান্ধে জাহের লোকেরা আমাদের মজায় গাছ তো নিমকে পাচ্ছে জবালের রহমাতে গাছ নাই দেখি ছোট ছোট যে কাঁচাদার গাছ আছে ওই গাছের বন্ধা মনে মনে পেয়ে কাম তো ভারতীয় লোক ছাড়া কেউ করে নাই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই সমস্ত মোর্শেক ছাড়া ওই কাজ করে নাই আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ শেষে বলছিলাম হজ করতে গিয়ে হাজারে আপাত পাথর চুমো দিচ্ছেন ওসমান রাজি আল্লাহ দাঁড়িয়ে গেলেন ইয়া হাজার হে পাথর আমি জানি তুমি একটা পাথর লা তাং পাওয়ালা পাওয়ার তুমি কারো উপকার করতে পারো না কারো ক্ষতি করতে পারো না তবে আমি তোমাকে চুমু দিচ্ছি এজন্য আমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে চুমু দিতে দেখেছি তার অনুসরণ করতে গিয়ে কাজটা করেছি পাথর চুমা দিলেন এরপরে সামনে বাড়লে দরজা আর কা পাথরের মাঝখানে জায়গা মুলতাজাম মুলতাজামের সঙ্গে বুক লাগিয়ে দাম করো মুলতাজাম মানে হচ্ছে জড়িয়ে ধরা বুক লাগিয়ে রাখা ওইখানে গিয়ে বুক লাগা ওটা স্পর্শ করা যাবে ওইখানে গিয়ে তুমি আল্লাহর কাছে বড় যেন মনে হচ্ছে যে আল্লাহ তোমাকে পাচ্ছি না তোমার ঘরকে বুকে ধরিয়েছি আল্লাহ তারা যেন বলছেন আসো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি এইভাবে একটা প্রশান্তি অনুভব করে আমি সাহেবরা তফ হচ্ছে বাইতুল্লাহ তফ করতেছে সাতবার তফ করলো পাথর চুমো দিচ্ছে কাতামে গিয়ে সিনা লাগাচ্ছে কয়বার তফ করতে হবে সাত চক্কর তফ হয়ে গেল এরপরে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দূরে কাজ নামাজ করো অত্যাখিজু মাকামে ইব্রাহিম মুসাল্লা মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে দুই একাত সালাদ আদায় করো দুই একাত সালাদ আদায় করার পরে এবারে ওখান থেকে সাফা এবং মারোয়া পাহাড়ে চলে যাও কারণ হজ হচ্ছে কিছু প্রেমিকের কিছু কাজকে স্মরণ করে সেই পরীক্ষা দেওয়া ইব্রাহিম আলহিম সালাতার স্ত্রী হাজেরা ইসমাইলকে ওখানে রেখে তারপরে সাফা পাহাড়ে দৌড়িয়েছেন মারোয়া পাহাড়ে দৌড়িয়েছেন আল্লাহ রাব্বুল আলম বলতেন ওখানে তুমি যাও সাফায় উঠো ওখানে গিয়ে দোয়া করো সেখান থেকে যাও মারোয়া পাহাড়ে মারোয়া থেকে সাফায় চলে আসো সাতবার দৌড়াও কয়বার এটাকে বলা সাই এই তোয়াফ হলো সাই হলো এরপরে মাথা মুন্ডালে পর উমরার কাজ শেষ হয়ে যায় ইনশাল্লাহ হজের বাকি অংশ আলোচনা আগামী জুমাতে ইনশাল্লাহ এবং আগামী জুমাতে হজের আলোচনা শেষ করে আমার আবার যাওয়ার প্রোগ্রাম আছে চার তারিখে হজের ফ্লাইট আমিও দোয়া চাই যেন আগামী জুমাতে আপনাদেরকে শেষ পর্যন্ত একটা খবর দিয়ে আপনাদেরকেও মনে মনে মক্কে পৌঁছে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকল তৌফিক দান করে যে আলোচনাগুলো হচ্ছে হজের উপরে এটা একদিকে যেমন হজের আলোচনা আরেকদিকে আমাদের ইমানের আলোচনা আমাদের জীবনের একটা বিরাট পরিবর্তন হওয়ার কাজ সিরিক বেদা মুক্ত হয়ে তারপরে যে এবাদকে সেই এবাদত আল্লাহ কবুল করবেন কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ তারা শিরিকের গুণা কখনো ক্ষমা করবেন না অর্থাৎ শিরিক নিয়ে যদি কেউ মারা যায় তা ক্ষমা করবেন না অন্য যে কোনো গুণা শিরিক যদি না থাকে অন্য গুণা আল্লাহ ক্ষমা করে ইচ্ছে জান্নাত দিতে পারেন অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন কিন্তু চিরস্থায়ী জাহান্নাম হবে না শিরিক নিয়ে মারা গেলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ তারা আমাদের সকলকে শিরিক মুক্ত হয়ে تو ہی کی مان اور ضم کر عمل کرا تو دان کروں تعالی نبی رحمد علیہ وسلم